بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين وعلينا معهم يا أرحم الراحمين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة امیر المؤمنین فی الحدیث ابی عبد اللہ محمد ابن اسماعیل ابن ابراہیم ابن المغیر ابن بردزبہ الجوفی البخاری رحمہ اللہ تعالی و نفعنا بعلومه آمین آمین قال بسم اللہ الرحمن الرحیم باب کیف کان بدء الوحی الى رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ عز و جل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده به قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرنا محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لمر ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه কিতাব শুরু করেছেন আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিফুল বুখারি এই কিতাব তিনি শুরু করেছেন বিসমিল্লাহুর রহমানুর রহিম এই শব্দ দ্বারা এই বাক্য দ্বারা যেহেতু আল্লাহ রব্বুল আলমিন কেতাবুল্লাহ শুরু করেছেন বিসমিল্লাহির রহমানুর রহিম দ্বারা মাসহাফে ওসমানী ওসমান রদি আল্লাহ তালু যে কোরআন সংকলন করেছিলেন এই মাসহাফে ওসমানী অনুযায়ী এজমায় সাহাবা কোরআন শরীফের শুরু হল বিসমিল্লাহ রহমান রহিম দ্বারা তাছাড়াও হাদিস শরীফের রসুল পাক সাল্লাহ আলহিমসাল্লাম এরশাদ করেছেন কুল্লু আমরিন জিবালিন لم يبدأ فيه ببسم الله الرحمن الرحيم فهو أقطع প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যেটা বিসমিল্লাহ রহমানুর রহিম ছাড়া শুরু হয় সেটা বরকতশূন্য অপূর্ণ আপ্তা আবতার বিভিন্ন শব্দ এসেছে অতএব এই কোরআনে করিমের অনুসরণ এবং রসুলপাক সাল্লাহ আলহিউসাল্লামের হাদিসের নির্দেশ অনুসরণ করে এমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার এই জগৎ বিখ্যাত কিতাব সহি বুখারি শরীফ বিসমিল্লাহ রহমানুর রহিম দ্বারা শুরু করেছেন বুখারি শরীফে যতবার বিসমিল্লাহ রহমান রহিম উল্লেখ করা হয়েছে অন্য কোন কেতাবে কোন হাদিসের কিতাবে বা ফিকার কিতাবে বা তাফসিরের কিতাবে তাফসিরের কিতাবে তো সুরার মধ্যে বিসমিল্লা আসছে কিন্তু এত বেশি সংখ্যক বার বিসমিল্লা অন্য কোনো কেতাবে উল্লেখ করা হয় নাই বুখারি শরীফের খুসুসিয়াতের ভিতরে বলছিলাম যেমন বুখারি রহমতুল্লাহ আলাহ কিতাবে মাঝে মধ্যে গিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলেছেন তো এই বুখারি শরীফে নসরুল বারি একটা উর্দু সরা আল্লামা মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেব যিনি মাজাহিরুল উলুমের মহাদ্দেশ উনি বলেছেন যে আমি আমার নুসখায় হিসেব করে দেখেছি যে একশো বত্রিশ বার বুখারি শরীফে বিসমুল্লাহ রহমান রহিম লেখা হয়েছে জাহিলিয়াতের যুগে নিয়ম ছিল যে যখন তারা কোনো কাজ শুরু করত কাজ শুরু করার আগেই তাদের যে মূর্তি ছিল ভূত ছিল এগুলোর নামে তারা কাজ শুরু করত বিসমিল্লাত ওয়াল তারা কাজ শুরু করত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যখন রসুলপাক সাল্লাহ আলহিমাসাল্লামের উপরে পবিত্র কোরআনুল করিম অবতীর্ণ করলেন প্রথমেই জাহিলিয়াতের এই প্রথাকে তিনি রদ করে দিলেন মিটিয়ে দিলেন নির্দেশ আসলো বিস্মি রব্বিক কোন ভূতের নামে নয় কোন মূর্তির নামে নয় তোমরা পড়া শুরু করো আল্লাহর নামে এভাবে প্রত্যেক কাজ শুরু করো আল্লাহর নামে আল্লামা উদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই বলেন যে কোরআন শরীফ এই কোরআন শরীফ ছাড়া অন্যান্য যে সমস্ত আসমানি কেতাব আছে সেগুলো বিসমিল্লাহ রহমান রহিম দ্বারা শুরু হয়েছে বিসমিল্লা দ্বারা শুরু হয়েছে তবে বাজ ওলামাই কেরাম বলেছেন যে বিসমিল্লাহির রহমানুর রহিম এটা এই উম্মতের খুসুসিয়াত এবং কোরআন শরীফের খুসুসিয়াত অর্থাৎ বিসমিল্লাহির রহমানুর রহিম এটা অন্য কোনো কেতাবে ইতিপূর্বে নাজিল হয় নাই জালালউদ্দিন সুইতির সাথে বাকি ওলামাই ক্রামের কবলের ভিতরে একটা ইখতলাফ হয়ে গেছে মহাদিসিন কেরাম এটাকে তাত্বিক এভাবে দিয়েছেন যে জালালউদ্দিন সুইতির কথার অর্থ হল যে অন্যান্য আসমানি কিতাব সেগুলো আল্লাহর নামে শুরু হয়েছে আল্লাহর নামে শুরু হওয়া এক কথা আর বিসমিল্লাহ রহমান রহিম এই বিশেষ বাক্য দিয়ে শুরু হওয়া এটা আর এক কথা অথবা অন্যান্য আসমানি কিতাব এটা আল্লাহর নামে শুরু হয়েছিল তবে সেখানে বিসমিল্লাহ রহমান রহিম এই লব্জ এরকম ছিল না আল্লাহ রবুল্লা আলমিনের দুইটি সেফাতি নাম রহমান রহিম এর উল্লেখ ছিল না এই বাক্য ছিল না সেখানে তারা অন্যান্য কেতাব সেটা বে ইসমিল্লাহ আল্লাহর নামে শুরু হয়েছে কিন্তু বিসমিল্লাহ রহমানুর রহিম এরকম ছিল না যেমন রসুলেবাক সাল্লাহ আলহিমাসাল্লাম এই বিসমিল্লা শুরু হওয়ার আগেও মানে কোরআন শহীদ নাজিল হওয়ার আগেও আল্লাহ শব্দটা তো আরবদের কাছে পরিচিত ছিল এজন্য রসুলেবাক সাল্লাহ আলহিমাসাল্লাম বিভিন্ন কাজ করতেন আল্লাহর নামে তিনি বলতেন বিস্মিকা আল্লাহ কিন্তু যখন বিসমিল্লাহ রহমান রহিম নাজিল হল তখন তিনি বিস্মিকা আল্লাহম্মার পরিবর্তে বিসমিল্লাহ রহমান রহিম বলা শুরু করেন অর্থাৎ উভয় ওলামাইকরামের কথা ঠিক আছে যে প্রত্যেক কেতাবই বিসমিল্লা দ্বারা শুরু হয়েছিল তবে লফজে বিসমিল্লাহ রহমান রহিম এভাবে এটা উম্মতে মোহাম্মদের খুসুসিয়াত এটা কোরআনেই নাজিল হয়েছে প্রত্যেক সুরার প্রথমে সুরায় তবা সারা বিসমিল্লাহ রহমান রহিম লেখা হয় লিল ফাসলে বাইনা সুরাতেন দুইটা সুরের মধ্যে ফাসেলা করার জন্য এটা কোরআন শরীফের আয়াত কিনা এটা নিয়ে ওলামাই কেরাম মফাসিরিনে কেরামের ভিতরে একতলাফ হয়েছে সেই আলোচনা আমরা করব না আর কাফিয়া থেকে মানে সরেজামি কাফিয়া হেদায়তুল নাহু সহ বিভিন্ন কেতাবে এর উপরে বহু লম্বা আলোচনা তোমরা পিছনে শুনছ যে বিসমিল্লাহ রহমান রহিম এর মধ্যে কত রকমের তারকিব আছে তাহকিক এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে এই যে কাফিয়ার একটা সারা আছে ইজাহুল মতালেব এখানে বিসমিল্লাহ রহমান রহিমের সত্তরটার উপরে তারকিব লেখা হয়েছে আমরা যখন কাফিয়া তো আমি পড়ি নাই ক্লাসে যখন পড়াইছি তখন ছাত্রদেরকে এই সত্তরটা তারকিব পড়াইছে আমার মনে আছে লেখাইয়া আবার কোনো কোনো কেতাবে একশো বিসমিল্লার একশো ধরনের তারকিব লেখছেন বে বিসমিল্লা ফারায়দে মানসুর একটা ছোট্ট কিতাব আছে সেই কিতাবের ভিতরে বে বিসমিল্লা বিসমিল্লার একশো তারকিব ওখানে লেখা আছে মানে ইঙ্গিত দিয়ে গেছে শুধু বিস্তারিত করে দেখায় নাই কিভাবে হবে সেটা দেখানো হয়েছে যাই হোক এই জন্য বিসমিল্লার বিভিন্ন দিক নিয়ে আলোচনা এখানে করা যাবে না ওটা পিছনে নাহুর কিতাবগুলোতে আলোচনা করা হয়েছে বা উসুল বা অন্য কিতাবে শুরুতে আলোচনা করা হয়েছে এখানে আমরা অন্য দিক নিয়ে কিছু আলোচনা করব তো যাই হোক এই বিসমিল্লা দিয়ে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য বলা হয়েছে যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে অতএব কোনো কাজ যখন বিসমিল্লা দিয়ে শুরু করা হয় সেই কাজটা আল্লাহর কাজ হয়ে যায় যেমন শাহী দস্তুর আছে বাদশাহী নিয়ম ছিল আগে বাদশাহ যদি কোনো বস্তুকে গ্রহণ করতেন কোনো বস্তুকে চয়েস করতেন তখন বাদশাহী মোহর ওই বস্তুর উপরে লাগিয়ে সেটা বাদশার যে ট্রেজারি আছে সংরক্ষণাগার সেখানে ওটাকে রেখে দেওয়া হতো হেফাজত করা হতো সেখানে পাহারাদার আছে তারা সেটাকে হেফাজত করে রাখত তো বাদশাহ গ্রহণ করছেন এর আলামত হলো একটা সিল লাগাইত অতএব বিসমিল্লাহ রহমান রহিম এটা হলো আল্লাহর সিলমোহর কোন কাজ যখন বিসমিল্লাহ রহমান রহিম সিলমোহর লাগিয়ে দেওয়া হয় তখন এটা আল্লাহর সম্পদ বাদশার সম্পদ হয়ে যায় অতএব এটা আল্লাহ কবুল করে নেন এবং এটার ভিতরে বরকত দান করেন এবং এটাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ রব আলমী নিয়ে নেন যাই হোক বিসমিল্লাহ রহমান রহিমের ফজিলত এর উপরে বহু হাদিস আছে এর উপরে আলাদা কিতাবই আছে যে শুধু বিসমিল্লার ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই কেতাব লেখছেন বিসমিল্লা ফজিলতের উপর আলাদা কেতাব লেখছেন এগুলো মুফাসরিন একরামের কাজ মহাদ্দিসিন একরামের কাজ এটা না আমাদের কথা হলো এই যে এই বিসমিল্লাহ রহমান রহিম এর দ্বারা প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ শুরু করা এটা সুন্নত অর্থাৎ ইমাম বুখারি রহমতুল্লাহ আলায় এই নিয়ম অনুযায়ী বিসমিল্লাহ রহমান রহিম দ্বারা তার কেতাব শুরু করেছেন এখানে লক্ষণীয় একটা বিষয় দেখো বিসমিল্লা এর প্রথমে বা তারপরে শব্দ আসছে ইসমুন ইসমুনের প্রথমে হামজা যেটা আলিফ আকারে লেখা কিন্তু দেখো বিসমিল্লার ভিতরে এই হামজাটা বা আলিফটা আছে নাই অথচ ইকরা বিস্মি রব্বিকা হাফেজ এই একরা বিস্মি সেখানে লেখতে বার পরে সিন না বার পরে আলিম হামজা বি ইসমি একরা বি কিন্তু হামজা অসল হওয়ার কারণে মিলেই পড়লে হামজা পড়া হয় না একরা বিস্মি পড়া হয় কিন্তু লেখার সময় রশ্মি খাতে ওখানে একটা আলিফ আছে কিনা আছে কিন্তু বিসমিল্লাহ রহমানের মধ্যে নেই এর কারণ কি কারণ হল কাসরাতে ইস্তেমালের জন্য লেখার ভিতরে এই হামজাকে লেখা হয় উস্তিতিল আলিফুল কাসরাতে ইস্তেমালিহা এবং এখানে যে একটা আলিফ মানে হামজা ছিল সেটা বোঝানোর জন্য বিসমিল্লার বাকে লম্বা করে রাখা নিয়ম বিসমিল্লার বাটা অন্য বায়ের মতো লাগবে না যেমন কাতাবতু বিল কলাম বাটা তো এতটুকু কিন্তু বিসমিল্লার বাটা লম্বা হবে বিসমিল্লার বাটা লম্বা করে লাগতে বলা বা তুবিলাতিল বা বাকে লম্বা করা হবে এওয়াজান ওই হামজাকে যে বাদ দেওয়া হয়েছে তার পরিবর্তে অমর আবনে আব্দুল আজিজ বিসমিল্লা লেখার কতগুলো নিয়ম বলে গেছে অমর আবনে আব্দুল আজিজ তিনি বলেন তৌবিলুল বা তোমরা বাকে লম্বা করো ওয়া আজহিরু সিনা এবং সিনকে প্রকাশ করো অনেকে সিন লম্বা লেখে যায় দাঁত ছাড়া এরকম লাগবে না সিন দাঁত দিয়ে লাগবে ওয়া দৌবিরুল মিমা এবং মিমকে গোল করে লাগবে তাজিমান লিখিতাবিল্লা কেতাবুল্লাহ তাজিমের জন্য এভাবে লেখাটা নিয়ম বিসমিল্লাহ রহমান রহিম বা হরফেজার সামনে যা কিছু আসছে এটা হল মোতাল্লা আম তারকিব সহজ তারকিব বা হরফেজার ইসমুন মুজাফ আল্লাহ মুজাফ ইলেই মুজাফ এবং মুজাফ ইলেই মিলে কি হবে মাউসুফ আর রহমান আর রহিম সুফত আউ্ল সুফত ইসলামী মৌসুফ সুফত মিলে মাজরুর যার মাজরু মিলে মোতাল্লেক হয়েছে একটা উজ্জ ফেলের সাথে অথবা সেবা ফেলের সাথে যদি ফেল হয় তো এটা ফেল জুমলে ফেলিয়া আর যদি সেবা ফেল বা এম কে ওখানে রাখা হয় তাহলে জুমলা এসমিয়া হবে কলামাইকেরাম ইখতলাফ করেছেন যে আগে কি এসএম হবে না ফেল হবে অর্থাৎ আবতাদি উ বিসমিল্লাহ রহমান রহিম হবে না এফতেদা ই বিসমিল্লাহ রহমান রহিম কেউ বলছেন আবতাদিউ কেউ বলছেন ইবতেদাই কেউ বলছেন ফেল দিয়ে কেউ বলছেন এসএম দিয়ে বাজ ওলামাইকরাম বলছেন যে না আবার একতলাফ হয়েছে যে এফতেদা মানে শুরু এটা হলো আম যেমন খাওয়া শুরু লেখা শুরু সব শুরু আছে অতএব এখানে কি আম শব্দ ব্যবহার করা হবে না খাস শব্দ ব্যবহার করা হবে যেমন পড়তে গেলে আকরাউ বিসমুল্লাহ রহমান রহিম খাইতে গেলে আকুলু বিসমুল্লাহ রহমান রহিম ঢুকতে গেলে আদখুলু বিসমুল্লাহ রহমান রহিম আজলিসু বিসমুল্লাহ রহমান রহিম এরকম সংশ্লিষ্ট খাস ফেল ব্যবহার করা হবে না ইবতদায়ী যেটা সব জায়গায় খাটে এটা নিয়ে আবার একতলাপ হয়েছে তাহলে এই চারটে গেল আফতাদিউ বিসমিল্লাহ রহমান রহিম ইবতদায়ী বিসমিল্লাহ রহমান রহিম এরপরে খাস শব্দ আকরাউ বিসমিল্লাহ রহমান রহিম কেরাতি বিসমিল্লাহ রহমান রহিম চায়ের এই চারটের সাথে মোতালক হতে পারে আবার একতলাপ হয়েছে যে এইগুলো আগে আসবে না পরে আসবে কেউ বলছেন যে পরে আসবে তাহলে কি হবে বিসমিল্লাহ রহমান রহিম আকরাউ বা কেরাতি বা আপ্তাদিউ বা ইফতদাই তাহলে চাইরের চাই কত হলো আট আট তারকিব তো হয়েই গেল আল্লাহ জমক শরী উনি বলছেন যে এখানে ফেলকে পরে আনা এবং ফেলকে আম না খাস নেওয়া এইটাই উত্তম যুক্তি হলো এই যদি তুমি বলো আপ্তাদিউ বিসমিল্লা তাহলে আল্লাহর নাম দিয়ে তো শুরু হলো না আল্লাহর কথা দিয়ে তো শুরু হলো না আমার নিজের কথা দিয়ে শুরু হলো কোরআন শরীফ তো আসছে বিসমিল্লাহ রহমান রহিম আর যদি এর আগে আমি আপ্তাদিও বানাই বাড়ানো হয় তাহলে আপতাদিও শব্দ দিয়ে শুরু হইল বিসমিল্লা দিয়ে তো শুরু হইল না বুঝে আসছে মাথায় বুদ্ধি ছিল মেধা ছিল যদিও লোক মহতাজেলা ছিল কিন্তু তার মতো এত বড় ভাষাবিদ পণ্ডিত দ্বিতীয় আরেকজন জন্ম হয়নি জমকসারী কাশ্যাপ লেখা কাশ্যাপ যেমন অনেকে চালাকি করে যে বলে যদি কেউ সকালবেলায় খালি পেটে তিনটে বিস্কুট খাইতে পারে তাহলে তাকে একশো টাকা দেওয়া হয়েছে বাজি গ্রহণ করছে একজন উনি খাওয়া শুরু করছে একখান খাওয়ার পরে উনি এসকাল করছে যে ভাই আমার শর্ত ছিল যে আপনি খালি পেটে তিনটে বিস্কুট খাইবেন তো একখান যখন খাইলেন তখন আপনার কি খালি পেট আছে তাহলে বাকি দুইখান তো আপনি খালি পেটে খাইতে পারলেন না অত আপনি টাকা পাইবেন অত যুক্তিসঙ্গত কিনা বলছে খালি পেটে খাইছি খালি পেট আছে হ্যাঁ অতএব বলছে যে বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে অতএব যদি আমি আত্মা দিয়েও বিসমিল্লা বলি তাহলে তো শুরু আত্মা দিয়েও দিয়ে হইলে বিসমিল্লা দিয়ে তো হইলে না খালি পেট তো থাকলে না এটা ওনার যুক্তি দ্বিতীয় বলছে যে এটা <clears throat> খাস ফেল উল্লেখ করতে হবে খাস ফেল উল্লেখ করলে না উনি বলছেন আম ফেল উল্লেখ করতে হবে যেহেতু খাস ফেল উল্লেখ করলে বোঝা যায় যেমন আকরাও বিসমিল্লা আমি বিসমিল্লা আল্লাহর নামে পড়তেছি তাহলে অন্যান্য কাজ যে আমি আল্লাহর নামে পড়তেছি এটা তো বোঝা যায় না অতএব যদি বলা হয় ইফতেদাই বিসমিল্লাহ রহমান রহিম ইফতেদাই তাহলে এটা সবচেয়ে জামে মানে হয় অর্থাৎ আমার শুরু বিসমিল্লা দিয়ে অতএব যার শুরু সেটাই বিসমিল্লা দিয়ে পড়ার শুরু কাজের শুরু খাওয়ার শুরু সব সবগুলোকে সামিল করেছে এরপরে এস এম হবে না ফেল হবে কে বলছে যে ফেল হইলে তাজাদুদের অর্থ পাওয়া যায় এটার ভিতরে হুদুসের অর্থ পাওয়া যায় কিন্তু যদি এস এম নেওয়া হয় তাহলে দাওয়াম ও ইস্তেমরারের অর্থ পাওয়া যায় আক্রহ বিসমিল্লা মানে আমি যতক্ষণ পড়তেছি ততক্ষণ আল্লাহর নামে পড়া শেষ আর যদি এফতেদাই বলি এটা দাওয়ামের ফায়দা দেয় মানে যত এফতেদা আছে সব বিসমিল্লা দিয়ে শুরু হয় অবশ্য যারা ফেল দিয়ে বলছেন তাদেরও যুক্তি আছে এরকম অনেক যুক্তি পাল্টা যুক্তি আছে যে যে মত ব্যক্ত করেছেন প্রত্যেকে যুক্তি দিয়েছেন কেউ আগে নিয়েছেন কেউ পরে নিয়েছেন কেউ আম শব্দ নিয়েছেন কেউ খাস শব্দ নিয়েছেন কেউ এম নিয়েছেন কেউ ফেল নিয়েছেন মোটামুটি ভাবে এভাবে করে বহু রকমের কি বিসমিল্লার ভিতরে করা হয়েছে সেই তাফসিল আমরা করব না দ্বিতীয় কথা এমাম বুখারি রহমতুল্লাহ আলায় এটা সুঘ্রাণ রাখতে বলছি স্প্রেট স্প্রে দিতে বলছি দর্শাদিসের হাদিসের ক্লাস এগুলো আসে থেকে দ্বিতীয় কথা হলো এবং বোখারি রহমতুল্লাহ আলাই বিসমিল্লার পরে কিতাব শুরু করেছেন বাবুন কাইফাকানা বাদুল ওহি বলে কিন্তু হাদিস শরীফের ভিতরে বিসমিল্লার পরে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করার ব্যাপারেও নির্দেশ আসছে আবুদাউদ শরীফে দ্বিতীয় খণ্ড ছয়শ পঁয়ষট্টি পৃষ্ঠা অনুরূপভাবে নাসাই শরীফে হাদিস আসছে লা ইউবদাউ ফিহে বিহামদুল্লাহ ফাহুয়া আজজাম বিসমিল্লার পরে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু না করলে সেটাকে অসম্পূর্ণ বলা হয়েছে অনুরূপভাবে এমনি মাজার ভিতরে হাদিস আসছে কুল্লু আমরিন আফতা এবং এই হাদিসটাকে ইবনে হেব্বান আবু আওয়ানা সহি বলেছেন আর ইবনুসাল্লাহ বলেছেন হাদিসটা হাসান বাল সহি বরং হাসানের চেয়েও উন্নত মানের সহি অতএব এরকম একটা হাদিস থাকার পরে এবং বুখারি রহমতুল্লাহ আল্লাহ তার কেতাবটা বিসমিল্লার পরে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন না কেন আলহামদুলিল্লাহ তিনি কেন শুরু লেখেন নাই এরপরেই তিনি বাপ কেন শুরু করলেন এসকাল হয়েছে এসকালের জবাব বহুভাবে দেওয়া হয় এই জবাবও তোমরা অনেক আগে অনেক কিতাবের মোকদ্দমায় শুনে আসছো এর ভিতরে এই প্রত্যেকটা জবাবই যে একবারে অকাট্য জবাব তা না এহতেমালি জবাব হতে পারে যেহেতু এই জবাবগুলো এমাম বুখারি রহমতুল্লাহ আলাই দেন নেই পরবর্তী সারহীন এমাম বুখারির হয়ে এই জবাবগুলো দিয়েছে এক নম্বর কথা হল এমাম বুখারি রহমতুল্লাহ আলায় দেক্কাতে নজর বা সূক্ষ্ম দৃষ্টির লোক ছিলেন বুখারি পড়তে গেলে তোমরা দেখবা অতএব এমাম বুখারি রহমতুল্লাহ আলায় মূলত এখানে আল্লাহর প্রশংসা বা আলহাম দ্বারা যে কেতাব শুরু করেন নেই এটাই আমরা মানি না এই এসকালটাই আমরা স্বীকার করি না যেহেতু হামদুল হামদুল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা তো বিভিন্নভাবে হতে পারে আল্লাহর প্রশংসার তো বহু দিক আছে তো আল্লাহর একটা সেফাত বিসমিল্লার ভিতরে বলা হয়েছে আর রহমান যিনি পরম দয়ালু আর রহিম অনেক বড় দয়াশীল এই দুইটা সেফাত যদিও আমরা বলি পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে কিন্তু দুইটা শব্দ আসছে রহমন থেকে যার অর্থ হল রেক্কাতুল কল্প অন্তর নরম হয় আল্লাহর ব্যাপারে জওয়ারেহ কল্পনা করা এটা আহলে সুন্নত জামাতের আকিদার খেলা যে আল্লাহর হাত আছে পা আছে কলব আছে অতএব রেকাতুল কল্প বা কলব নরম হওয়া এই অর্থটা আল্লাহর সামনে প্রযোজ্য না এই জন্য মাজাজান এখানে বলা হয়েছে যে কারো প্রতি যখন কোন মানুষের দিল নরম হয় তখন সে তার প্রতি কি করে দয়া করে লুৎফ অতএব এখানে সেই লুৎফের অর্থে আসছে দয়ার অর্থে আসছে তো দয়ার জন্য তো একটা শব্দই যথেষ্ট ছিল আর রহমান আর রহিম কেন আনছেন এই দুইটা শব্দের ভিতরে অনেকে পার্থক্য করেছে কেউ বলছেন রহমান আর দুনিয়া রহিম আল আখেরা দুনিয়ায় যে আল্লাহর রহমত এজন্য তার রহমান নাম আর পরকালীন যে আল্লাহর রহমত এজন্য আল্লাহর রহিম নাম দুনিয়ার রহমত এটা কাফের মুমিন মুশরেক সকলের জন্য আছে না আল্লাহ দুনিয়ায় কাফেরদেরকে রহমত করেন না তাদেরকে নিয়ামত দান করেন তাদেরকে এই আলো বাতাস পানি সব দিতেছেন দয়া করতেছেন কিন্তু পরকালে গেলে পরে কাফেরদের প্রতি আর কোনো দয়া থাকবে না দয়া সব হবে মুমিনদের জন্য অতএব দুনিয়ার দয়া এটা কাফের মোশেক নির্বিশেষে সকলের জন্য এই ক্ষেত্রে আল্লাহর নাম রহমান আর পরকালে আল্লাহর দয়া এটা শুধু মুমিনদের জন্য খাস হবে সেই দয়া বোঝানোর জন্য আল্লাহর রহিম নাম ব্যবহার করা হয়েছে রহমান আর দুনিয়া রহিম আল আখেরা বাজ মুফাসিরিন বলছেন যে রহমান আর রহিমের মধ্যে পার্থক্য কি রহমান বলা হয় ওই দয়ালু ব্যক্তিকে মান ইজা সালাহু আওতা যখন মানুষ তার তার কাছে কোনো কিছু সুয়াল করে চায় সাথে সাথেই তিনি দিয়ে দেন কেন কি ইত্যাদি জিজ্ঞাসা করেন এরকম দয়ালু যে তাকে বলা হয় রহমান আর রহিমু ইজা লাম ইয়াস আলহু ইয়াকদাব আর রহিম বলা হয় এমন দয়ালুকে যার কাছে না চাইলে রাগ হন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হন যে আমার কাছে চাইলে না কেন তুমি অতএব রহিম বলতে এমন দয়ালু কবি যাই হোক এভাবে আরো বহু রকমের পার্থক্য করা হয়েছে তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহর এই রহমান এবং এই রহিম এই দুইটা সেফাত উল্লেখ করা এটা আল্লাহর প্রশংসা না এটা আল্লাহর হামদ না অতএব বিসমিল্লাহ রহমান রহিম এখানে এক ঢিলে দুই পাখি শিকার করা হয়েছে এখানে বিসমিল্লার হাদিসের উপরেও আমল হয়ে গেল আর আর রহমান আর রহিম এই শব্দ দুইটা থাকার কারণে আল্লাহর প্রশংসা বা হামদ হয়ে গেল অতএব আল্লাহর প্রশংসা দিয়ে তিনি শুরু করেন নাই এই স্কালটাই করা ঠিক না এক জব দ্বিতীয় জব হল হ্যাঁ আমরা মেনে নিলাম যে তিনি আলহামদুলিল্লাহ ছাড়া শুরু করেছেন এক নম্বর জবাব হলো যে আমরা ইস্কাল মেনে নিলাম না আর যদি মেনে নেই তাহলে আমাদের জবাব কি দুই এই হাদিসটা বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে কোথাও বলা হয়েছে বাসমালা কুল্লু আমরিন লাম জিবালিন লাম ইউবদা বিল বাসমালা কোথাও বলা হয়েছে বিসমিল্লাহ রহমানুর রাহিম আবার কোথাও আসছে বি হামদিল্লা কোথাও আসছে বি জিক্রিল্লা এখন এই সব হাদিসের ভিতরে আমরা তাতবিক কিভাবে করব তাতবিক আমরা করব বি জিক্রিল্লাহ যে হাদিস আছে সেটাকে আমরা আসল ধরব কুল্ল আমরিন লামজুবদা জিক্রিল্লাহ ফাহুয়া আফতা আল্লাহর স্মরণ ছাড়া যেই কাজটা শুরু হয় সেটা অবরকত বা বরকত শূন্য হয় আল্লাহর স্মরণ দ্বারা আল্লাহর স্মরণ এটা বিসমিল্লার মধ্যেও আছে আলহামদুলিল্লার মধ্যেও আছে অতএব এই সমস্ত হাদিসের মধ্যে এইটাকে আমরা মূল ধরছি সুতরাং এখানে এই বিসমিল্লা বলো বা আলহামদুলিল্লাহ বলো সবকিছু দ্বারা মুরাদ কি উদ্দেশ্য কি জিক্রুল্লাহ অতএব এবং বুখারি যখন বিসমিল্লা দ্বারা তার কেতাব শুরু করেছেন সেখানে জিক্রুল্লাহ হয়ে গেছে কিনা অর্থাৎ জিক্রুল্লাহ হয়ে গেলে হামদের যে হাদিস আছে সেটার উপরে আমল হয়ে গেছে বুঝে আসছে দুই তিন নম্বর ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কোরআন শরীফের দিকে লক্ষ্য করেছেন যে আমি আমার কেতাবটা লেখবো দুনিয়ার কোন মোসান্নেফের অনুসরণ আমি করব না আমি আল্লাহর অনুসরণ করব আল্লাহ কোরআন শরীফ শুরু করছেন কিভাবে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লার পরে আল্লাহ কি তার আসল উদ্দেশ্য ব্যক্ত করছেন একরা তিনি তো আলহামদুলিল্লাহ বলেননি সুরা ফাতেহা তো মানে কোরআন শরীফের প্রথম নাজিল হয়নি প্রথম নাজিল হয়েছে কি একরা বিসমি সেটা তো বিসমিল্লার পরে আলহামদুলিল্লাহ সারাই শুরু হয়েছে অতএব এমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই কেতাবুল্লাহর অনুসরণ করতে গিয়ে বিসমিল্লার পরেই তিনি বাপ শুরু করেছেন তো আলহামদুলিল্লাহ উল্লেখ করেন নাই চার এখানে আমরা আগেই উল্লেখ করছি যে রেওয়ায়ত মুখতালাফি কোথাও হামদুলিল্লাহ কোথাও বাসমালা কোথাও জিক্রুল্লাহ বিভিন্ন শব্দ আসছে অতএব এই সমস্ত হাদিসগুলোর ভিতরে ইকতেফা আলাল ওয়াহেদ এর যে কোনো একটার উপরে আমল ইকতেফা করা এটা জায়গ আছে এই জন্য কেউ আলহামদুলিল্লাহ উল্লেখ করছেন কেউ বিসমিল্লা উল্লেখ করছেন কেউ আসাদু আল্লাহ ইহ্লাহ বলছেন তার ভিতরে জেকের আছে সুতরাং যে কোনো একটার উপরে ইত্তেফা করা যায় সেক্ষেত্রে রসুল পাক সাল্লাহাম দেখলেন যে রসুল পাক সাল্লাহ সহ পূর্ববর্তী আম্বিআই কেরাম তারা কিসের উপরে ইত্তেফা করছে তো দেখা গেছে যে তারা অনেকে শুধু বিসমিল্লার উপরে ইত্তেফা করেছে যেমন সোলাইমান আলাইহিসাল্লাম যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখছিলেন কি লিখছিলেন কোরআন শরীফ যেটা বর্ণনা করা হয়েছে সুরান আমলের ভিতরে ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তালু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন বিসমিল্লার পরে বলছে যে তোমরা আমাদের উপরে বড়াই করো না তোমরা আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো কই আলহামদুলিল্লাহ তো বিসমিল্লার পরে বলেন না <coughs> অনুরূপভাবে রসুল পাক সাল্লাহ আলহিমাসাল্লামের চিঠিগুলো যদি আমরা দেখি সেক্ষেত্রেও আমরা দেখব এটা সামনে আসবে যে রসুল বাকসাল্লাম বিভিন্ন জায়গায় যে চিঠি পাঠাইছেন সামনে বলতে কেতাবুল মাগাজিতে তখন আমি আলোচনা করব সেই সব চিঠিগুলো তার এবারাত আমি পড়ে তোমাদেরকে শোনাব যে রসুল পাক সাল্লাহ আলহিমাসাল্লাম যত চিঠি লিখেছেন তিনি বিসমিল্লা দিয়ে শুরু করেছেন কিন্তু বিসমিল্লার পরে হাম লেখেন তাহলে বুঝা গেল যে এটা নিয়ম একটার উপরে ইস্তেফা করা যায় অনুরূপভাবে খলিফা হারুন আর রশিদের চিঠি এরশাদুল কারি বুখারি সারা সেখানে উদাহরণ হিসেবে এই চিঠি এবার তুলে ধরা হয়েছে জালাউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলায় তারিফুল খোলাফার ভিতরে এই চিঠি ড্রাফট উল্লেখ করছেন ঘটনা হল বাদশাহ তৎকালীন যে রোমের বাদশাহ ছিল সে হারুন আর রশিদের কাছে একটা চরমপত্র পাঠাইছিল যে তুমি আত্মসমর্পণ করো আমার কাছে জিজিয়া দাও নতুবা আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করব এরকম একটা চরমপত্র যুদ্ধের চরমপত্র হারুনা রশিদের কাছে পাঠানো হল হারুনা রশিদ চিঠিটা পড়ে চিঠির অপর পৃষ্ঠায় জবাব লিখে দিলেন মিন হারুন আমিরুল মিনে ইলা ইয়ফুর কালবির রুম করাতু কিতাবক ইয়াবনাল কাফেরা ওয়াল জওয়াবু মা তারাহু লা মা তাসমাউ এতটুকু জবাব লিখে লেখলেন মিন হারুন হারুনের পক্ষ থেকে খলিফা অমুক হারুনের রশিদও মিন হারুন হারুনের পক্ষ থেকে আমিরুল মোমিনিন হল তার খেতাব ইলা ইয়াকফুর ওই বাদশার নাম কালবের রুম যে হল রোমান কুত্তা কুকুর নিজের নামের পরে লেখছেন আমির মিনিন আর রোমান বাদশার নামের পরে লেখছেন কালবুর রুম কতকরা তু কেতাব আঁকা হে কুকুর আমি তোমার কেতাব বা চিঠি পড়েছি ইয়াবনাল কাফেরা হে কাফের মহিলার সন্তান ওয়াল জওয়াবু মা তারাহু লা মা তসমাউ এই চিঠির জবাব সেইটাই যেটা তুমি দেখতে পাবে যেটা শুনতে পাবে না যে আমি লিখে দেবো আর তুমি পড়বে বা শুনবে এই চিঠির জবাব লিখিতভাবে বা শুনাইয়ে দেওয়া সম্ভব না এটা আমি বাস্তবে দেব যেটা তুমি দেখতে পারবে অল জবাবু মা তারাহু লা মা তাসমাউ এই চিঠির জবাব হবে এমন যেটা তুমি দেখবে শুনবে না কঠিনভাবে তিনি জবাব দিয়েছেন যাই হোক যে এই যে চিঠিপত্র লেখা এক্ষেত্রে বিসমিল্লার পরে আলহামদুলিল্লাহ লেখা এটা হলো লেখা নিয়ম অতএব ইমাম বুখারি রহমতুল্লাহ আলায় এই মুক্তালাফি হাদিসের ভিতরে একটার উপরে ইত্তেফা করেছেন এক্ষেত্রে তিনি আম্বিয়ায় কেরাম এর অনুসরণ করেছেন পাঁচ নম্বর জব কেউ কেউ বলেছেন যে এই যে কুল্লু আমরিন ইবাল লাম যেটা আমরা উল্লেখ করলাম এমাম বুখারি রহমতুল্লাহ আলার দৃষ্টিতে এই হাদিসটা সহি না আর এই কেতাবটা তো সহি কেতাব বুখারি সহি না সহি ছাড়া কোনো হাদিস এখানে আনা হয় নাই এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহ হাদিসটা সহি না হওয়ার উপরে তার উপরে আমল করেন নাই বা জবাব দিয়েছে অবশ্য এই জবাবটা দেওয়া হয় কিন্তু এই জবাবটা জয়ীফ কয়েক দিক থেকে জয়ীফ এই জন্য যে এক নম্বর কথা হলো যে আমরা তো তাকে লেখতে বলি নেই যে এই হাদিসটা আপনি লেখেন এই হাদিসটার উপরে আমল করতে বলা হয়েছে অথবা এই হাদিসটার উপরে আমল করলে ওনার বুখারি শরীফের ভিতরে তো মানে সহি হাদিস ছাড়া অন্য হাদিস প্রবেশ করে না লেখলে না প্রবেশ করে লেখতে তো বলা হয় নাই আর দ্বিতীয় জয়ীফ হাদিস যদিও হয় তাহলেও এটা ফজিলতের ক্ষেত্রে আমল করা যায় তৃতীয় এটা জয়ীফ এই জন্য যেহেতু এটা এবং বুখারি রহমতুল্লাহ আলের কাছে যে সহি না তার কি প্রমাণ আছে অনেক বড় বড় আলেম এটাকে সহি বলেছেন বা হাসান বলেছেন উল্লেখ করেছিলাম যে এমনি হেডবান আবু আওয়ানা এটাকে সহি বলেছেন আর ইবনুসাল্লাহ তিনি এটাকে হাসান বলছেন বা হুন বলছেন অর্থাৎ এরকম একটা হাদিসের উপরে সহি না বলে আমল করা যাবে না এইরকম কথা বলা ঠিক না অতবে এইটা জবাব দেওয়া হয়েছে মো বুখারি রহমতুল্লাহ আলার পক্ষ থেকে কিন্তু জবাবটা খুব শক্তিশালী না জয়ীফ ছয় নম্বর জব বাজ ওলামাইকরাম বলছেন যে এমাম বুখারি রহমতুল্লাহ আলাই আলহামদুলিল্লাহ দিয়ে যে এই কেতাব শুরু করেন নাই এটা আমরা নিশ্চিত কিভাবে বলি হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে যে আলহামদুলিল্লাহ দ্বারা তুমি শুরু করো গুরুত্বপূর্ণ কাজ এই আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করতে গেলে যে আলহামদুলিল্লাহ লেখতে হবে এটা তো শর্ত না মুখে যদি আলহামদুলিল্লাহ বলা হয় তাহলেও আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হইল কিনা আমরা ভাত খাওয়ার পরে কি বলি আলহামদুলিল্লাহ الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين না লিখতেই বললেই এটা হয়ে যায় অতএব এবং বুখারী রহমতুল্লাহ আলাই কেতাব শুরু করার সময় আলহামদুলিল্লাহ যে মুখে বলেন নাই তার কি প্রমাণ হতে পারে যে তিনি মুখে বলছেন লেখেন নাই তাহলেও তো হাদিসের উপরে আমল হয়ে যায় সমাজে আগে আল্লামা ইবনে হাজার আসকালানি ফথুল বাড়ির ভিতরে এই সমস্ত জবাব নকল করেছেন শাহেব জাকারিয়া কান্দলুবি রহমতুল্লাহ আলাই তিনি হাদিসের অনেকগুলো কিতাব লিখেছেন ওনার তাকরির যেটা তাকরিরে বোখারি আকারে প্রকাশিত হয়েছে সেখানেও বেশ কিছু জব তিনি লিখেছেন কয়টা জব বললাম ছয়টা সাত নম্বর জব আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই বলেন যে আমার কাছে বুখারি শরীফের যতগুলো নস্খা আছে যতগুলো রেওয়ায়তে বুখারি আমার কাছে আসছে এবং নস্খা যতগুলো আমার কাছে আছে তার ভিতরে কোনো কোনো নস্খায় আমি বুখারি শরীফে বিসমিল্লাহ রহমান রহিমের পরে আলহামদুলিল্লাহ লিখিত দেখেছি অতএব যেহেতু এক নস্খার মধ্যে আছে অতএব হতে পারে যে এমাম বুখারি বিসমিল্লা লিখেছিলেন কিন্তু পরবর্তী যারা নাসেক তারা হয়তো সেটা উল্লেখ করেননি কিন্তু এই জবাবের উপরে এমনি হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বড় ইস্কাল করেছেন ইস্কাল করেছেন এই যে এইটা না হলে উনি লেখছিলেন পরবর্তী নাসেকরা ভুল করছেন এটাও সম্ভব না কারণ যতগুলো মাসহুর নস্কা আছে কোথাও আলহামদুলিল্লাহ নাই সবাই কি ভুল করতে পারেন মাত্র একটা নুসখা উনি পেয়েছেন এর দ্বারা এটা সাবেত করা যায় না আর দ্বিতীয় কথা হলো যে এমাম বুখারির ক্ষেত্রে না হলে এই কথা বললাম যে এক নুসখায় পাওয়া গেছে কিন্তু এটা আসলে নিয়মই ছিল হাদিসের কিতাব শুরু করত তারা বিসমিল্লা দ্বারা আলহামদুলিল্লাহ ছাড়া যেমন তিরমিজি শরীফ দেখো বিসমিল্লা দিয়ে শুরু হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ নেই আবু দাউদ শরীফের ভিতরে নেই মহাত্তায় মালিকের ভিতরে নেই অতএব তাদের কি জবাব হবে অতএব এই জবাবটাও খুব শক্তিশালী না কয় জবাব হইল সাত আট নম্বর জব আট নম্বর জব হলো কেউ কেউ বলছেন যে এই হাদিস এই হাদিসের সানে উরুদ হলো এই যে খুদ্া বা বক্তৃতার ক্ষেত্রে আরবরা যখন ক্ষুদ্র দিত তখন আল্লাহর প্রশংসা করত না বিভিন্ন আজেবাজে কথা বললে তারা শুরু করত যেমন আরবদের কবিতাগুলো শুরু হয়েছে কি দিয়ে দেখছ প্রেমিক প্রেমিকার বিরহ বেদনার কাহিনী দিয়ে শুরু হয়েছে এটি তাদের আলহামদুলিল্লাহ স্থলাভিষেক এমরুল কাজ বিরাট মোয়াল্লাকা লেখছেন শুরু করছেন কি দিয়া কেফা নবকে মিন হাবিবিন ও মঞ্জিলি বলছেন যে সাথীরা এখানে একটু দাঁড়াও যেই জায়গায় আমার প্রিয়া দীর্ঘদিন পর্যন্ত ছিলেন এরপরে এই বাড়ির বর্ণনা ইত্যাদি অনেক কিছু বলছে এটা হল হাম এরপরে তার মূল আলোচনা শুরু করছে এই জন্য রসুলিবাসাল্লাম বলছেন যে তোমরা আলোচনা বক্তৃতা এটা শুরু করবে আলহামদুলিল্লাহ দ্বারা এছাড়া যদি শুরু করো তাহলে এটা অবরকত হবে এই জন্য এই আলহামদুলিল্লাহর হাদিসটা এটা মোতাল্লাকুন বিল খুতাব মৌখিক বক্তৃতার ক্ষেত্রে এটা খাস এই জন্য দেখো রসুলিপাক সহ খোলাফায় রাশেদিন সহ বর্তমান যুগ পর্যন্ত সমস্ত বক্তারা নাহমাদুহু দিয়ে শুরু করে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে অর্থাৎ লেখা শুরু হবে বিসমিল্লা দিয়ে আর বক্তৃতা শুরু হবে কি দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে কোন বক্তা বক্তৃতা কি শুরু করে বিসমিল্লাহ রহমান রহিম নাহমা আলহামদুলিল্লাহ নাহমাদুহু দিয়ে শুরু করে সুতরাং এমাম বুখারির যেহেতু এটা কেতাব এটা কোনো বক্তৃতা না এই জন্য তিনি আলহামদুলিল্লাহ উল্লেখ করেন না শুধু বিসমিল্লাহ উল্লেখ করেছেন কয়টা জব হলো নয় নম্বর জব বাজ ওলামা ইকরাম বলছেন যে এই আলহামদুলিল্লাহর হাদিস এটা মানসুখ হয়ে গেছে বিসমিল্লার হাদিসের দ্বারা কিন্তু এটা নেহায় জৈব কথা যেহেতু কোনোটা কোনো হাদিসকে না শেখ বা মানসুখ সাব্যস্ত করতে হলে তার নির্দিষ্ট তারিখ বা দলিল থাকা লাগে সেটা ছাড়া বলা যাবে না দশ নম্বর জবাব কেউ কেউ জবাব দিয়েছেন যে এমাম বুখারি রহমতুল্লাহ আলায় এই তার খেদমত হাদিসের এই খেদমতটাকে খুব ছোট মনে করেছেন হাজমানলে নফসিহি নিজের অন্তর নিজেকে খুব ছোট মনে করছেন যে আমি এই কিতাব লিখছি এটা আর কত বড় খেদমত হয়েছে সামান্যই তো জিনিস আর হাদিসের ভিতরে বলা হয়েছে গুরুত্বপূর্ণ বড় কোনো কাজ এটা শুরু করতে হবে আলহামদুলিল্লাহ দিয়ে এটা তো গুরুত্বপূর্ণ তেমন কোনো কাজই না এজন্য তিনি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেন নাই এই জবাবটা নেহায় জয়ীফ আমার কাছে মোটেই গ্রহণযোগ্য না কারণ যেই কিতাবটা লেখার জন্য তিনি জীবনের সমস্ত সাধনা ব্যয় করেছেন ষোলো বৎসর বসে এই কিতাবটা লিখেছেন প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করেছেন ইস্তেখারা করেছেন এরপরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নব্বই হাজার ছাত্রকে পড়াইছেন সেটা তার জীবনের গুরুত্বপূর্ণ কাজ না তাহলে গুরুত্বপূর্ণ কাজটা কি তাহলে তো একজন ব্যক্তির জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজই থাকে না এটা এবং বুখারি তো নিজের পক্ষ থেকে জবাব দেন নাই আমরা তার পক্ষ থেকে জবাব দিয়েছি তো যে সমস্ত সারহীন এই জবাব দিয়েছেন তারা আসলে কি বলছেন আমার বুঝে আসে না যে এই গুরুত্ব এই বুখারি শরীফের মতো একটা কেতাব আসাফুল কেতাব এটা লেখা এটা কোনো আমরে জিবাল না এটা কেমন কথা অথবা এটা জবাব দেওয়া হয় কিন্তু গ্রহণযোগ্য না পিলকা আশরাতুন কামেলা দশটা জবাব দিলাম আর একটা জবাব তোমাদেরকে দেই যদি দশটা থেকে কোনো সময় একটা ভুললে যাও তাহলে এটা দিয়ে দশটা পূরণ করতে পারবা বোনাস জ্বর শেখ জাকারিয়া কান্দলুবি রহমতুল্লাহ আলায় উনি তেরোশো চুরাশি হিজড়িতে একবার হজে গিয়েছিলেন তখন মদিনা শরীফে বসে তিনি একটা স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখেন যে মসজিদে নবমীতে ওনাকে বুখারি শরীফ পড়ানোর জন্য সবাই নির্বাচন করছে তাকে নির্দেশ দেওয়া হয়েছে এখন উনি তো সারা শুরুয়াত প্রয়োজনীয় কেতাবাদি সফরে নিয়ে যান নাই এগুলো কিন্তু স্বপ্নে দেখতেছেন নিয়ে যান নাই এই জন্য তিনি একটু প্রথমে রাজি হইলেন না যে আমি কিভাবে পড়াবো একটু ইতস্তত করতেছিলাম শেষ পর্যন্ত তাকে অনেক অনুরোধ করা হলো তিনি পড়াইতে বসলেন এখন উনি তো বোখারি পড়াইতেন বোখারির উপরে অনেকগুলো সরাও তিনি লেখছেন উনি কেতাব প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম পরে শুরু করলেন এরপরে বিসমিল্লার পরে আলহামদুলিল্লাহ এবং বুখারি কেন আনলেন না এর ব্যাপারে যত সরাসরি জবাব লেখছে এগুলো একটা একটা করে উনি বলতেছেন আগে ঘটনা হলো এই যে যখন তিনি ইতস্তত করতেছিলেন তখন এমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার সামনে এসে বলতেছেন যে আপনার কোনো ভয় নাই আপনি কেতাব পড়ান শুরু করেন আমি আপনার পাশে থাকবো কোনো সমস্যা হলে আমি সমাধান দিয়ে দেব পড়াইতে গেলেন পড়াইতে যাই এত চাকরি শুরু করছেন ওইভাবে জবগুলো একটা একটা নকল করতেছেন তখন এবং বুখারি রহমতুল্লাহ আলাই একটু হাসিয়ে দিলেন যে মহাদ্দেশ সাহেব আপনি তো অনেক জবাব বললেন কিন্তু আসল জবাবটা শোনেন আমার থেকে কারণ ইসকাল তো আমার বিরুদ্ধে করা হয়েছে যে আসলে এই কেতাবটা আমি একাধারে কিতাব হিসেবে এইভাবে লিখিনি কিতাবের এক একটা পার্ট আমি লিখছি এক একটা জুজ এক একটা কেতাব যেমন কেতাবুল ওহি কেতাবুল ইমান কেতাবুল এলেম এটা জুজ জুজ হিসাবে আমি লিখছি পরবর্তীতে এই জুজগুলো সব একত্র করা হয়েছে মাত্র ফলে একটা কেতাব যে শুরু করা শুরু করে বিসমিল্লা এরপর আলহামদুলিল্লাহ লেখা সেই নবত সেই সুযোগই আমার আসে না এটা পার্ট পার্ট ছিল এটা পার্ট পার্ট আকারে লেখা হয়েছিল পরে একত্রিত করা হয়েছে এই জন্য আপনারা আলহামদুলিল্লাহ দেখতে পান যাই হোক এটা একটা সুন্দর জবাব হতে পারে কিন্তু সুন্দর জবাব হলেও শরীয়ত মোতাবেক আমাদেরকে চলতে হবে যেহেতু এটা স্বপ্নের কথা এই জন্য এটার হাইসিয়াত এহতেমালি পর্যন্ত যে হতে পারে নিশ্চিতভাবে এটা বলা যাবে না যে ইমাম বোখারি যখন এইটা জবাব দিয়েছেন তাহলে বাকি জবাব সব বাদ এটা বলা যাবে না এটাও অন্যান্য জবাবের মতো একটা জবাব হ্যাঁ যাই হোক <clears throat> এই মোটামুটি বিসমিল্লার পরে কেন আলহামদুলিল্লাহ বললেন না এর জব হলো